সুরা আজ জিলজাল بسم الله الرحمن الرحيم পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে إذا زلزلت الأرض زلزالها যখন পৃথিবীকে প্রচন্ড বেগে দোলাইয়া দেওয়া হইবে وأخرجت الأرض أثقالها জমিন নিজের মধ্যকার সমস্ত বোঝা বাহিরে নিক্ষেপ করিবে وقال الإنسان ما لها এবং মানুষ বলিয়া উঠিবে ইহার কি হইয়াছে يومئذ تحدث أخبارها সেই দিন উহা নিজের সমস্ত অবস্থা বর্ণনা করিবে بأن ربك أوحى لها কেননা তোমার রব উহাকে নির্দেশ দিয়া থাকিবেন يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم সেই দিন লোকেরা ছিন্ন ভিন্ন অবস্থায় ফিরিয়া আসিবে যেন তাহাদের কৃতকর্ম তাহাদিগকে দেখানো যায় فمن يعمل مثقال ذرة خيرا يره অতঃপর যে ব্যক্তি বিন্দু পরিমাণ নেক আমল করিয়া থাকিবে সে তাহা দেখিয়া লইবে ومن এবং যে ব্যক্তি বিন্দু পরিমাণ বধ আমল করিয়া থাকিবে সেও তাহা দেখিতে পাইবে